হাইসাম ইবনু আবু সিনান রদিল্লাহ তালাহু হতে বর্ণিত তিনি বলেন আবু হুরাইরা রদিল্লাহ তালাহু তার ওয়াজ বর্ণনাকালে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর আলোচনা প্রসঙ্গে বলেন তোমাদের এক ভাই অর্থাৎ আবদুল্লাহ ইবনু রাওয়াহা রদিল্লাহ তালাহু অনর্থক কথা বলেননি আর আমাদের মধ্যে রয়েছেন আল্লাহ রসুল যিনি তেলোয়াত করেন তার অর্থাৎ আল্লাহর কিতাব যখন ফজরের আলো উদ্ভাসিত হয় যিনি আমাদের গুমরাহির পর হৃদায়তের পথ দেখিয়েছেন তাই আমাদের অন্তরগুলো তার প্রতি এ বিশ্বাস রাখে যে যা তিনি বলেছেন তা অবশ্যই সত্য তিনি রাত যাপন করেন পার্শ্বদেশকে শয্যা হতে দূরে সরিয়ে রেখে যখন মুশ্রিকরা থাকে আপন শয্যাসমূহে নিদ্রামগ্ন আর উকাল রহমতুল্লা আলহী ইউনুস রহমতুল্লা আলহী এর অনুসরণ করেছেন জুবাইদি রহমতুল্লা আলহী আবু হুরেরা রদিল্লাহ তাল্লাহ্ন সূত্রেও তা বর্ণনা করেছেন